জাবির ইবনে আবদুল্লাহ রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আমি জান্নাতে প্রবেশ করে একটি প্রাসাদ দেখতে পেলাম এবং জিজ্ঞেস করলাম এটি কার প্রাসাদ তারা অর্থাৎ ফেরেস্তাগণ বললেন এই প্রাসাদটি উমর ইবনু খত্তাব রদিল্লাহ তালাহের আমি তার মধ্যে প্রবেশ করতে চাইলাম কিন্তু তিনি সেখানে উপস্থিত উমর রদিল্লাহ তালাহের উদ্দেশ্যে বললেন তোমার আত্মমর্যাদাবোধ আমাকে সেখানে প্রবেশে বাধা দিল এ কথা শুনে উমর রদিল্লাহ তালাহু বললেন হে আল্লাহ রসুল আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক আপনার কাছেও আমি আত্মমর্যাদাবোধ প্রকাশ করব